টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলা মানলা নাবিয়ে বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম যার ধারাবাহিক সূত্রে আমরা বলতে চাচ্ছি যে সত্য এমন একটি বিষয় যা দিয়ে মানুষ ইহকালে সম্মান অর্জন করতে পারে সত্য এমন একটি ব্যাপার যা দিয়ে মানুষ জান্নাত দখল করতে পারে আর মিথ্যা এমন একটি ব্যাপার যা দিয়ে মানুষের সম্মান ধ্বংস হয় যা দিয়ে মানুষ মানুষের কাছে অপমান হয় মিথ্যা এমন একটি জিনিস যা দিয়ে মানুষের পরকাল হারিয়ে যায় ফলাফল হয় জাহান্নাম এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে গিয়ে বলতে চাচ্ছি আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন কুল আপনি বলুন রব্বি আদখেলিনী মদ খালাসিদ হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখানে প্রবেশ করাবে নিয়ে যাবে সেখানে সত্যবাদী করে নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে চলো আর তুমি আমাকে যেখান থেকে বের করবে সত্যবাদী করে বের করো অজা মিল্লাদুনকা সুলতান নাসিরা আর তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্য দান করো যাতে করে আমি সত্য নিয়ে সমাজে চলতে পারি মিথ্যার আমার আশ্রয় নেওয়ার প্রয়োজন না হয় অত্র আয়াতে আল্লাহ তালা আমাদের নবীকে দোয়া করতে বললেন এই দোয়াটি এই দোয়াটি প্রত্যেকের মুসলিম পুরুষ নারী সবার করা উচিত সেটা হলো এই হে আমার প্রতিভা আলোক যেখানে তুমি আমাকে নিয়ে যাওয়া সেখানে এমনভাবে রাখো সে এলাকার সমস্ত মানুষ যেন আমাকে সত্যবাদী বলে আর যেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে যাওয়া সেখানে এমনভাবে নিয়ে যাও কেউ যেন আমাকে মিথ্যাবাদী বলার কোনো অবকাশ না পাই তার যেন কোনো সুযোগই না থাকে আমি আজীবন কেয়ামত পর্যন্ত মানুষের সামনে সত্য নিয়ে থাকতে চায় এরকম একটা সুযোগ তুমি করে দাও সম্মানিত দর্শক মন্ডলী অত্র আয়াতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহকে কি বলেছেন তা আমরা বুঝতে পারছি চলুন দেখি সত্যের বিষয়টি রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে আমাদের সামনে পেশ করেন আবদুল ইবনে আমর রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহে ওসাল্লাম বলেছেন আর বাউন এজাকুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতা কামিনার দুনিয়া যদি তোমার ভিতরে চারটা জিনিস থাকে এরপরে আর কিছুই না থাকে দুনিয়ার যদি সব কিছু হারিয়ে যায় তাহলে তুমি মনে করবে যে তোমার সব কিছু আছে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কিছুই নেই তার তার কল্যাণ বলে কিছু নেই ইহকালও নেই পরকালও নেই আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস তোমার ভিতরে যখন আসবে তখন তোমার শুধু সফলতাই সফলতা তার একটি হচ্ছে হেফজ আমানাতিন আমানতের রক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমানতের রক্ষা যদি না থাকে তাহলে ফলাফল হবে জাহান্নাম মানুষের যদি অর্থ সম্পদ লুটে নেওয়ার একটা হিসাব থাকে তাহলে ফলাফল হবে জাহান্নাম পরের বাক্যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সিদ্ক হাদিসিন সত্য কথা সত্য কথা আছে যার সব কিছু আছে তার পরের বাক্যে বললেন হুসন খালিকাতিন ভালো চরিত্র আছে যার সব কিছু আছে তার পরের বাক্যে বললেন ইফাতুন ফিতমাতিন বৈধরুজি বৈধরুজি আছে যার সব কিছু আছে তার সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ সাল্লামের এই চারটি বাক্যকে আমরা পুনরায় তদন্ত করে দেখি তার প্রথম বাক্যটি হচ্ছে হেফজ আমানাতিন আমানতের রক্ষা আমরা এখানে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এটুকু বলতে চাই যে মানুষের সম্পদকে মানুষের টাকাকে এমনভাবে হেফাজতে রাখবেন ব্যাংকে রাখেন কোনো কথাই নেই যদি বাড়িতে রাখেন তাহলে চেষ্টা করবেন যে জনগণের পক্ষ থেকে যেই টাকা দেওয়া হয়েছে আপনাকে কালো হোক আর নতুন হোক আর ছিঁড়া হোক আর পুরাতন হোক ওইভাবেই রেখে দিবেন যেন পাঁচ বছর দশ বছর পরে ওটাই হস্তান্তর করতে পারেন হ্যাঁ ওটা পরিবর্তন করা যায় কিন্তু আসলে আমানতের আপনাকে গতি একটা পেশ করছে যেমন প্রয়োজনে ওই দশের পয়সার মধ্যে অনেক খুচরা টাকা আছে আপনি মনে করছেন যে আমার খুচরা টাকার প্রয়োজন তো পাঁচশো টাকা ওখান থেকে একটু খুচরা করে নিয়ে নিতে পারেন নাজাইজ কিছু নয় কিন্তু আমি বলছি আমানতকে এমনভাবে রাখেন এটা ভালো হবে ওইভাবেই রাখেন আপনার স্ত্রী যদি বলে যে আমাদের টাকাটা ওখান থেকে খুচরা করে নেন নেওয়া ভালো হবে তখন আপনি উত্তরে বলবেন দুনিয়া কি মেরে খেয়েছি টাকাটা দেওয়া আমি বাজার থেকে দোকান থেকে খুচরা করে নিয়ে আসি এইভাবে বলবেন আমানতকে এইভাবে দেখবেন তার মানে আমানত এত জটিল ও কঠিন বিষয় যে একটু উনিশ বিশ হলে যুদ্ধে দেওয়ার জান্নাত কিনা যাবে না ফলাফল হবে জাহান্নাম এই জন্য খাওলা আনসারিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি ইন্না হাজিহিল মালা হুলুয়তুন খাজেরা এই অর্থ সম্পদ টাকা পয়সা হচ্ছে সবুজ বস্তু এটা মিঠে মাই খুঁজো হা বেহাক্কিন কেউ যদি এই মিঠে বস্তুকে বৈধভাবে গ্রহণ করে বুড়ে কালাহু তাহলে তাতে বরকত দেওয়া হবে ওর জন্য ভালো সফলতা পেয়ে গেল অরুব্বা মোতাখাব্বেজিন ফমা সাদ বেনাফসিহি আর বহু মানুষই এটাকে অর্জন করে মনের চাহিদা অনুযায়ী যেটা আমরা এখন সমাজে দেখতে পাচ্ছি যারা সমাজের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সাথে সাথে গ্রাম্য সর্দার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেড মৌলানা হেডমাস্টার যারা যেখানে সমাজের দায়িত্ব পালন করছি পৃথিবীতে যেখানে যারা আমরা সমাজের দায়িত্ব পালন করছি তাদের হাতে আছে অনেক পয়সা এটা খুব মিঠে পয়সা আল্লাহ রসুল বলছেন যারা মনের চাহিদা অনুযায়ী গ্রহণ করে বিচারের মাঠে জাহান্নাম ছাড়া তার কোনো পথ নেই এমন লোকের ফলাফলই হলো জাহান্নাম বিচারের মাঠে তার ফলাফলই হলো জাহান্নাম খাওলা আনসারিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেন যে আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলছিলেন ইন রেজালান ইয়াতা বহু মানুষ আল্লাহ এবং আল্লাহর সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করে পয়সা হাতে আসলেই মিঠা পয়সা তা গ্রহণ করে তাই আল্লাহ রসুল বললেন ফালাহন্নার কেয়ামা তার জন্য জাহান্নাম বিচারের দিন বলছিলাম চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার তার একটি হলো আমানতের রক্ষা দুই সিদ্ক হাদিসিন সত্য কথা এটাই আমরা আলোচনা করতে যাচ্ছি সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্য মানুষকে দুনিয়াতে সম্মানই করে দেয় সত্যের মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদা লাভ করতে পারে সত্যের মাধ্যমে মানুষ বিচারের মাঠে জান্নাত কিনে নিতে পারবে ইনশাআল্লাহ তাই আল্লাহ রসুল বললেন সত্য আছে যার সব কিছু আছে তার তারপরে তিনি বললেন হুসন খালিকাতিন ভালো চরিত্র ভালো চরিত্রের ভালো আচরণের বিষয়টি আমরা সময়ে পেশ করছিলাম এখানে আমরা আংশিক হিসেবে একটা কথা বলে রাখি আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নেফিল জান্নাতেলা গোরাফ জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ঝকঝক ঝকঝক করছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা শুনতে সাহাবিগণ বললেন লেমান হাজেহি আল্লাহ রাসুল এত দামি জান্নাত কে পাবে এত উন্নত মানের ঘর কার হবে তখন আল্লাহ রাসুল উত্তরে বললেন এক লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম মুখের ভাষা নরম করলো সেই পাবে দুই আদামা শ্যামা যে নিয়মিত শ্যাম পালন করলো সে পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য দিয়ে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আবারও হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces. My question is, my question is, I have two questions.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 আল্লাহ আপনাদেরকে সত্য গ্রহণ করার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন বলছিলাম যে রাসুল সাল্লাম বললেন যে চারটে জিনিস আছে যার সেই দামি জান্নাত পাবে তার একটি হলো নরম ভাষা নরম কথা আর একটি হলো নিয়মিত যে নফল শ্যাম পালন করে আর একটি হলো আতামাত্ম আমা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়ার ফল হলো জান্নাত আর মানুষের জীবনে এটাই হলো সবচেয়ে ভালো আমল আবদুল ইবনে আমর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খাইরুন আল্লাহ রসুল মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহ রসুল বললেন তম অতাকরাউ সালাম তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ এরপরে বললেন তাকরাউ সালাম যাকে চিনো আর যাকে চিনো না সবাকে সালাম দিবে এটাই হলো ভালো কাজ অনেক সময় আল্লাহ রসুল অনেক কথাই বলেছেন তিনি একবার বলেছেন আয়ুল ইসলামে আফজাল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি তখন আল্লাহ রসুল বলেছেন ইমানুন বিল্লাহ রসুলহি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করা এরপরে আল জেহাদ হিসাবিল্লা আল্লাহর পথে জেহাদ করা এরপরে হজ করা হাজুল মাবরুর কবুল হজ কবুল হজ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একদা জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে ভালো কাজ ভালো অমল কোনটি তখন আল্লাহ রসুল বললেন আসলত লেয়াউয়ালে ওয়াক্তেহা সময়ের প্রথমেই সলাত আদায় করা অবশ্য আল্লাহ রসুল বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন তবে এ হাদিসের প্রেক্ষাপট যা তা অন্য হাদিসের প্রেক্ষাপট নয় এ হাদিসে বলা হয়েছে মুসলিম জীবনে মানুষের সবচেয়ে ভালো কাজ কোনটি রাসুল সাল্লাহ সাল্লাম তার উত্তরে বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া এরপরে আল্লাহ রসুল বললেন অসল্লা নেম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলো মানুষ যখন ঘুমিয়ে তখন যদি সলাত আদায় করে তাহলে এটা তার জীবনের জন্য একটা বিশাল পাওয়া বলছিলাম সম্মানিত দিনী ভাই চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার সফলতা আছে তার তার একটি হচ্ছে ইফাতন ফিতমাতিন বৈধ রুজি বৈধ রুজি যে মানুষের জীবনে একটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার তা আসলে মানুষ ভাবতে চায় না রাসুল সাল্লাহ সাল্লাম তো খোলাখোলি ঘোষণা দিয়ে দিয়েছেন লায়াত খোলল জান্নাতা জাসাদন বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয় রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন জাবের রাজিয়াল্লাহ তালানহ বলেন লায়াত খোলল জান্নাত আল্লাহামুন নাবাতামিনাস্য হতে ওই গোস্ত জান্নাতে যাবে না যে গোস্ত হারাম উপায়ে বাড়ে কুল্লাহমিন নাবাতামিনাস হতে কানাতিন আর আওলাবেহি ওই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট জাহান্নামি উপযুক্ত যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয় হারাম উপায়ে বৃদ্ধি হওয়ার ফলাফলই জাহান্নাম মানুষ কেন যে হারাম উপার্জন করার জন্য এইভাবে লেগে পড়ছে বিবেচনা করে না রাসুলের ওই বাক্যটির বাস্তবতা দেখতে পাচ্ছি যে বাক্যটিতে তিনি বললেন এতি আলাল নাসে জামানুন লাইব আলী নাস মা খাজা মিনহ আমিন আল হালাল আমিন আল হারাম অচিরেই মানুষের উপর এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষ বৈধ অবৈধ চিন্তা ভাবনা করবে না বাজ বিচার করবে না মানুষ নির্বিচারে বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবে দেখেন এখন বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষ জড়িয়ে পড়েছে কেউ ভাবে না তার কর্মক্ষেত্রটা বৈধ কিনা এই ব্যবসা বৈধ কিনা এই জমি আমার কিনা আল্লাহ রসুল বলছেন মানুষের মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের রুজি তেমন মানুষকে ফেল করবে না মানুষের তাকদিরে যে রুজি আল্লাহ লিখেছেন সেটা সে পাবেই মানুষ মরেনি মালাকুল মত ছেড়ে দিয়েছেন ভুলে এমন কথা ঘটেছে কি কোনোদিন কেয়ামাত পর্যন্ত ঘটবে না কারো মরণ ঘটবে না ফেরেস্তা ভুলে গেছেন এরকম ঘটনা ঘটবে না আল্লাহ আল্লাহতালা যে রুজি দিয়েছেন সে রুজি সে পাবে না এটা কোনো দিন ঘটবে না দেখবেন আপনি অনেক মানুষ মরে মরে যান যায় যায় কিছুই খায় না তবু বেঁচে আছে দুই মাস তিন মাস ছয় মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে মরে না মানুষ ভাবছে কেমনে থাকে বাঁচার পথ কি এক এক ঢোক কোনো সময় একটু শরবত বা একটু দুধ মুখে দেয় কেন বেঁচে আছে বলেন তো তার রুজি নাই কিন্তু বয়স আছে তার নির্ধারিত সময়ের আগে তার মরণ ঘটবে না কিন্তু রুজি শেষ হয়ে গেছে এই জন্য সে না খেয়ে বেঁচে আছে আর অনেক সময় দেখবেন অনেক মানুষকে যে মরার সময়তে এত বেশি বেশি খাচ্ছে যেটা হতো বা পনেরো বছর ২০ বছর বয়সেও খাচ্ছিল না যখন শরীর ছিল তাজা যা খাবে সেটাই হজম হয়ে যাবে এরকম যখন শরীর ছিল ওই সময়তে যা খাচ্ছিল তার চেয়ে বেশি খাচ্ছে কেন বলেন তো এখন তার সময় শেষ কিন্তু রুজি বাকি আছে যতটুকু তার তাকদির রুজি আছে সেটুকু রেখে দুনিয়া থেকে যাবে না মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের রুজি তেমন মানুষকে ফেল করবে না যেদিন তার মায়ের পেটে তিন চল্লিশ হয়েছে সেই দিনই আল্লাহ ওটা লিখে দিয়েছেন চার মাসের মাথায় যে এ রুজি এ বয়স এ ভালো এ মন্দ এটা আল্লাহ তালা চূড়ান্ত করে দিয়েছেন যেটা আল্লাহ একবার চূড়ান্ত করেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ রুজি নির্ধারণ করে দিয়েছেন আবার সেটাকে চূড়ান্ত করেছেন মায়ের পেটে যেদিন চার মাস আপনি এ রুজির জন্য কেন অবৈধ পথে নেমে গেলেন যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার তার একটি হচ্ছে বৈধ রুজি অবৈধ রুজি দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটা লোক বিদেশে আছে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে দুঃখিত মাতাম হারামন তার খাদ্য আছে হারাম মালবাসহ হারামন তার পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজাবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে রুজি হারাম আছে দোয়া কবুল হবে না পোশাক হারাম আছে দোয়া কবুল হবে না পানি হারাম আছে দোয়া কবুল হবে না জীবিকা মাধ্যম হারাম আছে দোয়া কবুল হবে না নাফিদকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না অবৈধভাবে পয়সা উপার্জন করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না কেন যৌতুক হারাম শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না ভুল হিসাব আমরা বলতে চাচ্ছি যত দ্রুত পারেন চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের কাছে টাকা ফেরত দেন কাপুরুষের পরিচয় দিয়ে শ্বশুরের কাছে যৌতুক নিয়েছেন কেন বীর পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই যুবক তুমি মনে রেখো তোমার জন্য আল্লাহ অনেক বড় পথ করেছেন বিশাল পৃথিবী দিয়েছেন দুনিয়াতে পয়সা উপার্জনের অনেক পথ রয়েছে তুমি ভুল পথে আসলে কেন তোমার পিতার অনেক পয়সা আছে তুমি বড় ব্যবসা করে রুজি অর্জন করো কম পয়সা আছে তুমি কলা বিক্রি করে পয়সা উপার্জন করো এ দিয়ে তুমি জীবিকা নির্বাহ করো তার চেয়ে কম পয়সা আছে চকলেট বিক্রি করো এটা হলো সবচেয়ে কম পয়সার ব্যবসা কিছু পয়সা আসবে এ দিয়ে রুজি অর্জন করো আর কোনো পয়সাই যদি না থাকে তাহলে দিনমজুরি করো এটা হলো একটা সবচেয়ে উপার্জনের নিচের পথ আর একটা পথ আছে যেটাকে আমরা সহজে বলতে চাই না সেটা পরে বলছি তিন নম্বরে হচ্ছে দিন মজুরি করে খান সারাদিন মানুষের বাড়িতে কাজ করেন বাস স্ট্যান্ডে যান ট্রেন স্টেশনে যান মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেন দশ টাকা দিবে সারাদিনে দুইশো টাকা ইনকাম হবে দেড়শো টাকা খাবেন পঞ্চাশ টাকা রেখে দেবেন যেদিন কাজ হবে না সেদিন খাবেন কোনো একটা জিনিস কিনে নিয়ে এসেছেন শেষ করে খাবেন না শেষ করে খেলে তার বরকত শেষ হয়ে যাবে ধরুন এক কেজি বেগুন কিনেছেন বা এক কেজি আলু কিনেছেন আপনার স্ত্রী কাটতে কাটতে সবই কাটবে না কিছু রেখে দেবে একটা বেগুন রেখে দেবে তাহলে হবে কি বাড়ির একটা বরকত থাকবে শেষ করে খাওয়া হলো না আরেকটা জিনিস থেকে যাবে যে হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তাহলে এ দিয়ে তার মেহমানি করা হবে আর যদি সম্পূর্ণ একবারই শেষ করে নেন তো দেখবেন যে একবারে উঠে গেছে শেষ হয়ে গেছে একটু পরে মেহমান আসলো আপনি তার সম্মান করতে পারবেন না মূল্যায়ন করতে পারবেন না এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই কথাটিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার বাড়িতে বরকত হয়ে যাবে যুবক বলছিলাম তোমাকে যে তুমি শেষ পর্যন্ত দিন মজুরি করে খাও সম্মানিত দিনই দর্শক মণ্ডলী ভাই আপনাদেরকে বলতে চাচ্ছি কোনো পথ না থাকে দিন মজুরি করে খেতে চলে আসেন দিন মজুরি করে যদি খেতে না পারা যায় তাহলে একটা অপছন্দ বৈধ পথ আছে এই বৈধ পথের আগের বাক্য হলো এই যে মাঠে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে তবু ভিক্ষা করতে হবে না যদি কোনো পথই না থাকে উপার্জনের তাহলে ভিক্ষায় নেমে গিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে হবে অপছন্দ কাজটি দিয়ে নেমে যাওয়া বৈধ কিন্তু যৌতুক নেওয়া বৈধ নয় যে অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে যৌতুক নিয়ে পয়সা উপার্জন করে জীবিকা নির্বাহ করবেন এ দিয়ে এবাদাত কবল হবে না এই কাজের চেয়ে শেষ পর্যায়ে ওই পথে নেমে গিয়ে পয়সা উপার্জন করে খেলেও আল্লাহ এবাদাত কবুল করবেন সম্মানিত দিনই ভাই বোন বিষয়টি ভাবুন আল্লাহ আমাদেরকে ভাবার এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে বিষয়টি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন এই বলেই আজকের গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করছি সুভানাক আল্লাহমদেকা আশাহদুল্লাহ ইল্লা আন্তা আস্তাক ফেরক অতবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam আল কোরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সুন্নাতকে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা আল্লাহর প্রেম যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান